ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমিও ওই দলের সঙ্গে দোয়ায় রত ছিলাম যারা উমর ইবনু খত্তাবের জন্য দোয়া করেছিল তখন তার লাশটি খাটের উপর রাখা ছিল এমন সময় এক লোক হঠাৎ আমার পেছন দিক হতে তার কোনোই আমার কাঁধের উপর রেখে উমর রদিল্লাহ তাল্লাহ্নকে লক্ষ্য করে বলল আল্লাহ আপনার প্রতি রহম করুন আমি অবশ্য এ আশা পোষণ করি যে আল্লাহ আপনাকে আপনার উভয় সঙ্গীর সঙ্গেই রাখবেন কেননা আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অনেকবার বলতে শুনেছি আমি আবু বকর ও উমর একসঙ্গে ছিলাম আমি আবু বকর ও উমর এ কাজ করেছি আমি আবু বকর ও উমর চলেছি আমি এ আশাই পোষণ করি যে আল্লাহ তালা আপনাকে তাদের দুজনের সাথেই রাখবেন আমি পেছনে চেয়ে দেখলাম তিনি আলী ইবনু আবু তালিব রদিল্লাহ তালাহু